আজাদির ক্ষণে রঞ্জিত রাজপথ আর মায়ের রথ হয়ে দরিয়া পেরিয়ে আসবে সোনালি দিন শহীদের তপ্ত রক্ত ধারের পুঁথি কণাতে জেগে উঠবে এক এক ওমর আজকে অমর পন্থী দিকে দিকে প্রয়োজন পিঠে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা প্রান্তর প্রাণপণ উষার রাতের অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা দিক দিগন্তে তাদের খুঁজিয়া ফিরেছে সর্বহারা জিহাদেতে যেতে কেউ করোনা বারণ জিহাদে গেলে পাবে শহীদি মরণ আয় রে নবীন দল চল ছুটে চল আয় রে নবীন দল চল ছুটে চল এ পথেই পাবি তোরা শহীদি মরণ শহীদি মরণ জিহাদেতে যেতে কেউ করোনা বারণ জিহাদে গেলে পাবে শহীদি মরণ আয়ে রবীন্দাল চল ছুটে চল আয়ে রবীন্দাল চল ছুটে চল এ পথেই পাবি তোরা শহীদি মরণ শহীদি মরণ জিহাদেতে যেতে কেউ করো না বারণ জিহাদে গেলে পাবে শহীদি মরণ আয় রে নবীন দল চল চুটে চল আয় রে নবীন দল চল চুটে চল এ পথেই পাবি তোরা শহীদি মরণ শহীদি মরণ আল্লাহর আহে নেমে করব জিহাদ যে পথে পাব মোরা মরণের সাথ আল্লাহর আহে নেমে করব জিহাদ যে পথে পাব মোরা মরণের সাদ আল্লাহর রাহে নেমে কর পাবো মোরা মরণের সাথ জান্নাতে পাবো মোরা শহীদিয়া জান্নাতে পাবো মোরা শহীদিয়া জিহাদেতে যেতে কেউ করো না বারণ জিহাদে গেলে পাবে শহীদি মরণ আয় নবীন দল চল ছুটে চল আয় নবীন দল চল ছুটে চল এ পথেই পাবি তোরা শহীদি মরম শহীদি মরম নবীজির তরিকা দরে মোরা নাস্তিক বেঈমান করব তারা নবীজির তরিকা দরে মোরা নাস্তিক বেঈমান করব নবীজির তরিকা ধরে মোরা শিখবে করব তারা মুরতাদ মুনাফেক করব দমন মুরতাদ মুনাফেক করব দমন জিহাদেতে যেতে কেউ করো না বারণ জিহাদে গেলে পাবে শহীদি মরণ আয় নবীন দাল জল ছুটে চল আয় নবীন দাল জল ছুটে চল এ পথেই পাবি তোরা শহীদি মরণ শহীদি মরণ এনজিও বেইমান বাংলাদেশে মারো লাঠি হাতে পায়ে দেবে দে এনজিও বেইমান বাংলাদেশে মারো লাঠি হাতে পায়ে বেঁধে কষে এনজিও বেইমান বাংলাদেশে মারো লাঠি হাতে পায়ে বেঁধে কষে অতীতের ইতিহাস কর স্মরণ অতীতের ইতিহাস কর স্মরণ জিহাদেতে যেতে কেউ করো না বারণ জিহাদে গেলে পাবে শহীদি মরণ আয় রে নবীন দল চল ছুটে চল আয় রে নবীন দল চল ছুটে চল এ পথেই পাবি তোরা শহীদি মরণ শহীদি মরণ হাহাকার চিৎকার মজলো মানের চল ছুটে উদ্ধার করি তাদের হাহাকার চিৎকার মজলো মানের চল ছুটে উদ্ধার করি তাদের আহাকার চিৎকার মজলো মানের চল ছুটে উদ্ধার করি তাদের মুক্তির লাগি বীর হও আগোয়ার মুক্তির লাগি বীর হও আগোয়ার জিহাদেতে যেতে কেউ করুণা বারণ জিহাদে গেলে পাবে শহীদি মরণ আয় রে নবীন দল দল ছুটে চল আয় রে নবীন দল দল ছুটে চল এ পথেই পাবি তোরা শহীদি মরণ শহীদি মরণ জিহাদেতে যেতে কেউ করো না বারণ জিহাদে গেলে পাবে শহীদি মরণ আয় নবীন দল চল ছুটে চল আয় নবীন দল চল ছুটে চল এ পথেই পাবি তোরা শহীদি মরণ मारम शोजी मारम शोजी मारम সম্মানিত শ্রোতামণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন রণাঙ্গন সাংস্কৃতিক গোষ্ঠী কর্তৃক পরিবেশিত ইসলামী সঙ্গীতের ক্যাসেট অভিযান এতে যারা কণ্ঠ দিলেন তারা হলেন আফান জিয়াদ নাইম সোহাইল ও মুরাদ পরিচালনায় সাইফুল্লাহ মালিক সুপ্রিয় শ্রোতামণ্ডলী আমাদের আগামী ক্যাসেট শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ